এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফেলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফেলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফেলার ছায়া তলে গে যাব সত্যের জয়গান গে যাব সত্যের জয়গান গে যাব সত্যের জয়গান নিয়ে বিজয়ের শপথ দিলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতে কাফেলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতে কাফেলার ছায়া তলে নিত্য চেতন

দিব মোরা সত্যের মশাল দিলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাপিলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাপিলার ছায়া তলে আমরা তো উন্নত জাতি মুসলিম সত্যের পথে গান গাবো চিরদিন আমরা তো উন্নত জাতি মুসলিম সত্য পথে গান গাবো চিরদিন আমরা তো উন্নত জাতি মুসলিম সত্যের পথে গান গাবো চিরদিন থাকবে না হাহাকার ধরাতে থাকবে না হাহাকার ধরাতে থাকবে না হাহাকার ধরাতে নিশ্চয়ই একদিন যাবে চলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতী কাফিলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফিলার ছায়া তলে গে যাব সত্যের জয়গান গে যাব সত্যের জয়গান গে যাব সত্যের জয়গান নিয়ে বিজয় আপত্তি দিলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফিলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফিলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফিলার ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে প্রভাতি কাফিলার ছায়া তলে